নবী সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়সা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়সা রদিল্লাহ তাল্লাহ্নকে বলেছেন তুমি কি জানো তোমার কম যখন কাবাঘর নির্মাণ করেছে তখন তারা ইব্রাহিম আল্লাহ সাল্লামের ভিত্তি হতে তা ছোট করেছে তখন আমি বললাম হে আল্লাহ রসুল আপনি কি তা ইব্রাহিম আল্লাহ সাল্লামের ভিত্তির উপর পুনর্নির্মাণ করবেন না তিনি বললেন যদি তোমার কম কুফরি হতে অল্পকাল আগে আগত না হতো আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন যদি আয়সা রদিল্লাহ তাল্লাহা এর হাদিসটি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হতে শুনে থাকেন তবে আমি মনে করি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাতিমে কাবার সংলগ্ন দুটি কোণকে চুমু দেয়া একমাত্র এ কারণে পরিহার করেছেন যে কাবার ঘর ইব্রাহিম আলাইসাল্লাম এর ভিত্তির উপর পুরোপুরি নির্মাণ করা হয়নি রাবি ইসমাইল রহমতুল্লা আলহী বলেন ইবনু আবু বকর হলেন আবদুল্লাহ ইবনু মোহাম্মদ ইবনু আবু বকর